আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম আলী রাজি আল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন তোমরা আমার উপরে মিথ্যারোপ করো না যেই ব্যক্তি আমার উপরে মিথ্যারোপ করবে সে জাহান নামে যাবে সে জাহান নামে প্রবেশ করবে শরীয়তের নামে দিনের নামে যারা দিন প্রচার করছে যারা দিন ধর্মের কথা বলছে তারা যদি মিথ্যা কথা বলে মিথ্যা কথার প্রতি আমল করতে বলে তাহলে ফলাফল হবে জাহান্নাম যেমন আমরা ইব্রাহিম আলাহ ইসলামের কথাটি বলছিলাম বিগত পর্বে যে ইব্রাহিম আলাহ ইসলামকে আল্লাহ তালা কুরবানি করতে বললেন কিন্তু আমরা দেখছি যে ইব্রাহিম আলাহ ইসলাম তিন দিন তিন সৌট কুরবানি করলেন এটা কি কোরআনের সরাসরি উল্টা নয় যেটা আল্লাহ তালা কোরআনে আদেশ করলেন তার উল্টা নয় সাথে সাথে তিনি তার ছেলের হাত বাঁধলেন চোখের উপরে পট্টি লাগালেন এইগুলো কি মিথ্যা নয় আল্লাহ তালা বলছেন ফালাম্মা বালাগা মা হুসায় যখন বাচ্চা পৌঁছলে এই বয়সে যে দৌড়াদৌড়ি করতে পারে এই বয়সে পৌঁছলেই ইব্রাহিম ইসলাম তার ছেলেকে বলছেন কোনো এক সময়ে ঘুম থেকে উঠে ইয়া বোনাইয়া ইন্নি আরাফিল মানামে আন্নি আসবাহকা ফাংদুর মাদা তারা হে আমার বৎস আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে কুরবানি করছি তোমার মতামত কি তখন ছেলে উত্তরে বলছে ইয়াবাতিফ আল মা তুমারো সাতাজেদুনি ইনশাআল্লাহ মিনাস সবেরিন আব্বু আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন পিতা এবং ছেলে একমত হয়ে গেলেন পিতা ছেলে একমত হয়ে তিনি ছেলেকে মিনা মাঠে নিয়ে চলে গেলেন ওয়াতাল্লাহুলিল জাবিন এবং ছেলেকে উপুর করে সইয়ে দিলেন উপুর করে সইয়ে দিয়ে তিনি ছুরি চালাতে আরম্ভ করলেন তখন আল্লাহ তালা বলছেন ইয়ে ইব্রাহিম ইয়ে হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য সত্যই বাস্তবায়ন করেছ দেখুন সম্মানিত দর্শক মন্ডলী এখানে তিন দিন তিনশো উঠ জবে করার সুযোগ থাকলো কোথায় আর তিনি একজন নিঃস্ব মানুষ এই মরুভূমি এলাকায় যেখানে মানুষজনই নেই সেখানে তিনশো উঠ পাবেনই বা কী করে আগের বাক্যে আল্লাহ রসুল এভাবে বললেন যে ফা ওয়াজা হুমা ইব্রাহিম আলাই সালাম তার স্ত্রী এবং তার বাচ্চাকে রেখে দিলেন এমন একটি জায়গা যে সেই দিন ওই জায়গায় কোনো মানুষ ছিল না কোনো কিছুই ছিল না পানিরও ব্যবস্থা ছিল না রেখে যখন চলে আসছেন তখন তার স্ত্রী পিছনে পিছনে হাঁটছেন আর বলছেন আয়না তাজাব ইব্রাহিম ইব্রাহিম কোথায় যাচ্ছেন অর্থাৎ রোকনা ফিয়াহাজালি এই উপত্যকে আপনি আমাদের ছেড়ে যাচ্ছেন যেখানে কোনো মানুষও নেই যেখানে কোনো প্রাণী নেই ফাকালাত মেরারান তিনি বারবার এই কথা বলতে লাগলেন কিন্তু ইব্রাহিম আলাইসালাম ইসলাম তার স্ত্রীর কথার প্রতি ভরক্ষেপ করলেন না শুনলেন না তখন হাজেরা বললেন আল্লাহ আমারা কাবে হাজা আল্লাহ তালাকে আপনাকে এইভাবেই চলে যেতে আদেশ করেছেন ফাঁকা নাম তখন ইব্রাহিম আলাই সাল্লাম বলেন হ্যাঁ আল্লাহ আমাকে এভাবেই চলে যেতে আদেশ করেছেন তখন তিনি বললেন ফেলা ইদাইন আল্লাহ তালা আচ্ছা ঠিক আছে তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না কিভাবে আল্লাহ আমাদেরকে রাখবেন সেটা আল্লাহ তালাই জানেন এরপরে স্ত্রী ফিরে গেলেন ফান্তালাকে ইব্রাহিমও হাত্তা আতা সানিয়ে ইব্রাহিম চলতে লাগলেন চলতে চলতে সানিয়া পাহাড়ের কাছে চলে আসলেন পরিবার তাকে দেখতে পায় না তিনিও পরিবারকে দেখতে পান না ফাস্তাকবালা বেওয়াজিহিল কাবা তিনি কাবার মুখামুখি হলেন ওয়াদা বেহাজহিল কালেমা এবং এই কথাগুলি দিয়ে তিনি দোয়া করতে লাগলেন তিনি হাত উঠিয়ে দোয়াতে বললেন ইন্নি আসকান্ত মিন জুরিয়েতি বেওয়াদিন মহারম হে আমার প্রতিপালক আমি আমার পরিবারের কিছু অংশ এমন একটি উপত্যকায় রেখে দিলাম যেখানে কোনো ঘাস পাতা মানুষজন কিছুই নেই এই কথা বলে তিনি দীর্ঘ সময় ধরে তার পরিবারের জন্য হাত তুলে দোয়া করলেন ফরজ সলাতের পরে হাত তুলে দোয়া করা যায় না এ কথাই ঠিক জানাজার পরে সভা সমিতির পরে ঈদের মাঠে হাত তুলে দোয়া করা যায় না এ কথাই ঠিক তবে অনেক জায়গায় হাত তুলে দোয়া করা যায় তার একটি জায়গা হচ্ছে আহাল পরিবারের জন্য সময়ে হাত তুলে দোয়া করতে হয় ইব্রাহিম আলাইসাল্লাম দীর্ঘ সময় ধরে তার পরিবারের জন্য হাত তুলে দোয়া করলেন যে দু একটি বাক্য উঠে আসলো যে এখানে কোনো ঘাস পাতা নাই আল্লাহ আমি আমার পরিবারের এক অংশকে যেখানে রেখে দিলাম সেটা হলো উপত্যকা যেখানে মানুষ নেই যেখানে ঘাস পাতা নেই কয়দিন পরে তিনি সেই স্থানে এসে তার ছেলেকে কোরবানি করছেন বলুন দেখি সেখানে জনগণ হয় কি করে সেখানে তিনশো উঠ হয় কি করে এটা একটা নগদ মিথ্যা কথা এটা একটা অবাস্তব কাহিনী এটা হতেই পারে না এই তাফসির থেকে এই কথা থেকে এরকম মন্তব্য থেকে মানুষকে জরুরি ভিত্তিতে ফিরে আসতে হবে এটা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে সম্মানিত দিনী ভাই বোনকে আমরা অনুরোধ করতে চাই দেখুন তার পরের বাক্যটিও বাস্তবতার সাথে উল্টা সেটা হলো এই যে তিনি তার ছেলের চোখ বাঁধছেন তিনি তার ছেলের হাত পাঁকে বেঁধে দিচ্ছেন তা হবে কেন কেন ছেলে হাত পা নাড়াবে ছেলে তো বলছে আব্বু আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন এটা হয় কি করে ছেলে বলছেন এক আর কাজ হবে আর এক এটা হয় না এটাও একটা তার নামে মিথ্যা আরোপ করা হয়েছে মানুষ যেভাবে আল্লাহর কথা মানে জড়বস্তু তার চেয়ে বেশি আল্লাহর কথা মানে সম্মানিত দর্শক মন্ডলী মনে কিছু নেবেন না আমরা আপনার ওই মিথ্যে কথা মিথ্যে তাপসির প্রচার করতে গিয়ে যে একটা কথা পেশ করতে চাচ্ছি সেটা একেবারে আমাদের কথার সাথে অতপ্রতভাবে জড়িত সেটা হচ্ছে এই যে জড়বস্তু আল্লাহর কথা মানে ছুরি কেন মানবে না কেন পৃথিবীর সকল মানুষ জানে নমরুদ যখন ইব্রাহিম আলাহ ইসলামকে আগুনে ফেলে দিল তখন আল্লাহ তালা আগুনকে বললেন ওয়া সালামা হে আগুন তুমি ঠান্ডা শীতল হয়ে যাও যাতে করে ইব্রাহিমের কোনো কিছু না হয় আগুন তাই হয়ে গেল দেখেন তো জড়বস্তু আল্লাহর কথা মানে ছুরি জড়বস্তু আল্লাহর কথা মানবে না উনি ছুরি চালাচ্ছেন আল্লাহ বলে দিয়েছেন তুমি কাজ করো না এ তো হয়ে গেল কেয়ামত পর্যন্ত যদি ছুরি উনি চালাতে থাকেন এই ছুরি কোনো কাজ করবে না কেন ছুরি আল্লাহর কথা মানে ছুরি জড়বস্তু ছুরি আল্লাহর কথা মানে আদম সন্তান বড় নিমু খারাম তারা আল্লাহর কথা মানে না দেখবেন জড়বস্তু আল্লাহর কথা মানে কে না জানে না যে একজন ব্যক্তি তার ছেলেদেরকে উপদেশ দিয়ে বলেছিল আমার ছেলেরা শোনো আমি খুব বড় পাপি আল্লাহ তালা যদি আমাকে ধরতে পারেন তাহলে এত শাস্তি দিবেন পৃথিবীর কোনো মানুষকে আল্লাহ তত শাস্তি দিবেন না অতএব তোমাদের পিতা যখন মারা যাবে তখন আগুনে জ্বালিয়ে অর্ধেক ছাই মাটিতে ফেলে দিও অর্ধেক ছাই পানিতে ফেলে দিও বোখারি মুসলিমের হাদিস দ্বারা এ ঘটনা প্রমাণিত ছেলেরা তাই করল পিতাকে আগুন দিয়ে জ্বালিয়ে অর্ধেক ছাই পানিতে ফেলে দিল অর্ধেক ছাই মাটিতে ফেলে দিল তখন আল্লাহ তালা ফামার আল্লাহ আল্বাহ রাফা জামাবে মাফিয়ে আল্লাহ সাগরকে বললেন পানি ছাই জমা করে দাও সাগর ছাই জমা করে দিল অমর বার রাফা জামাবে মাফিয়ে আল্লাহ মাটিকে বললেন ছাই জমা করে দাও মাটি ছাই জমা করে দিল এ দেখেন জড়বস্তু আল্লাহর কথা শুনে আমরা জানি যে একটা লোক নিরানব্বই জন মানুষকে হত্যা করার পরে বাঁচার পথ খুঁজছিল একজনকে বলল বাঁচার পথ সে বলল নিরানব্বই জন লোককে হত্যা করে বাঁচার পথ খুঁজো তখন সে তাকেও হত্যা করলো এরপরেও সে বাঁচার পথ খুঁজে কেউ বলল অমুক গ্রামে চলে যাও ওখানে গিয়ে তুমি তোমার বাঁচার পথ জিজ্ঞাসা করতে পারো যাওয়ার সময় হতেই তার সময় শেষ সে মাটিতে পড়ে গেল ওই সময়ে তার বুকটা ওই গ্রামের দিকে ঠেলে দিয়েছিল এখন জাহান নামের ফেরেস্তা আর জান্নাতের ফেরেস্তা এসে হইচই শুরু করে দিয়েছে আল্লাহ বললেন থামো তোমরা একটু মেপে দেখো কত পথ গেছে আর কত পথ সামনে আছে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাআল্লাহ এই বিষয়ে আবারও গুরুত্বপূর্ণ কথা আপনাদের সাথে হবে ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বসন্তের বৃষ্টিতে যেমন সবুজ হয়ে ওঠে মরুভূমি তেমনি জীবন্ত হয়ে উঠে আল কোরআনের জ্ঞানের জন্মধারায় মানব হৃদয় আপনি কি চান তো জাহান জুড়ে প্রাণময় সুখময় অনন্ত জীবন তাহলে দেখুন বিশ টিভি বাংলায় আমাদের আয়োজন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান انتشت روحي وصار الدمع يجري يا إلهي জানেন কত সুন্দরভাবে পবিত্র কোরআন অগণিত জীবনকে আলোকিত করেছে আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান কাল রাত সাড়ে দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় he faces. my question is, uh, I have uh, questions.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 কোণে বসে আপনারা এই পিস টিভি থেকে অতীব গুরুত্বপূর্ণ কথা শুনছেন এই জন্য আমরা আপনাদের শুক্রিয়া আদায় করি আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে এই সঠিক কথাগুলি মেনে চলার তৌফিক দান করেন এবং দুনিয়াতে ইহুকালে রাখেন পরকালে সফলতা দান করেন আল্লাহ আমিন বলছিলাম দেখুন জড়বস্তু কথা শুনে ফেরেস্তাদেরকে মাপতে লাগিয়ে দিয়ে আল্লাহ তালা ফাও হাল্লাহ এলাহাজিহি ফাও হাল্লাহ এলাহাজিহি আল্লাহ ওই গ্রামের প্রতি আদেশ করলেন তাকার রাবি গ্রাম তুমি একটু আগে আসো আর যে গ্রাম থেকে যাচ্ছিল সে গ্রামকে আল্লাহ বললেন তাবা আদি গ্রাম তুমি একটু পিছে হটো দেখেন ওই গ্রাম আগিয়ে গেল এই গ্রাম পিছে হটে গেল ফেরস্তাগুন মেপে দেখলেন অর্ধহাত লোকটি আগে চলে গেছে আল্লাহ তাকে মাফ করে দিলেন আসলেই লাশ ওখানেই পড়ে আছে আল্লাহ এখানে ক্ষমা করার জন্য একটা কৌশল ফেরেস্তাদের সামনে অবলম্বন করলেন আমরা যেটা বলছি দেখুন জড়বস্তু আল্লাহর কথা মানে জড়বস্তু আল্লাহর কথা মানে গ্রাম আগিয়ে গেল গ্রাম পিছিয়ে গেল তাহলে ছুরি কেন শুনবে না ছুরিও জড়বস্তু আল্লাহ বলে দিয়েছেন তুমি কাটো না বাস ছুরি আর কোনো কাজ করবে না কেন ছুরির নিচে লহা তামা লাগাতে হবে এটা একটা ইব্রাহিম আলাহ সাল্লাহর উপরে মিথ্যা আরোপ করা হয়েছে সম্মানিত দর্শক মণ্ডলী আমরা বলছিলাম মিথ্যা তাপসিরে মিথ্যা হাদিসে সমাজ পরিপূর্ণ আমলের নামে মানুষ কত মিথ্যা কথা বলছে মানুষ ইতিহাসের নামে কত মিথ্যা কথা বলছে এক এক সময় এক এক রকম মিথ্যা কথার কোনো শেষ নেই যেমন আপনাদের বলি যে পাগড়ি বেঁধে সলাত আদায় করলে বেশি নেকি হবে এ মর্ম যত হাদিস আছে সব জাল সব বানানো সবটাই মিথ্যে ওই লক্ষ্য করে যদি পাগড়ি কেউ মাথায় বাঁধে তাহলে পাপ হবে এটা আল্লাহ রসুল বলেননি পাগড়ি বাঁধা সোননাথ একাধিক সহি হাদিস আপনি বাঁধুন সময়ে কিন্তু বাঁধলে এনে কি হবে এই কথা আপনাকে কে বলল যেমন রসুল সাল্লা সাল্লাম মেশক করতে বলেছেন তিনি জরুরিভাবে বলেছেন তিনি বলেছেন যে আমি ভারী মনে না করলে লাউলা শুক্কালা উম্মতি লামার্তহম এতা সৌকা ইন্দা করলে সলাতিন আমি আমার উম্মতের উপরে ভারী মনে না করলে প্রত্যেক সলাতের সাথে আমি মেশাকের জন্য আদেশ করে দিতাম কিন্তু আদেশ করলে তারা পালন করতে পারবেন না এই জন্য আমি করিনি কিন্তু বলাই হলো কেউ যদি পারে তাহলে প্রত্যেক সলাতের সময় মেশক করবে কিন্তু মেশক করে সলাত আদায় করলে সত্তর গুণ সলাতের নেকি হবে এই কথা মিথ্যা এটা রাসুলের উপর একটা মিথ্যা আরোপ করা হয়েছে সাবধান আপনারা এ ধরনের কর্ম থেকে বেঁচে থাকুন সুরা এখলাস দশ বার পড়লে তার জন্য জান্নাতে এত ঘর বানানো হবে দুই শতবার পড়লে তার জন্য এতটি ঘর বানানো হবে একেবারেই মিথ্যে কথা সুরা এখলাস তিনবার পড়লে একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি পাওয়া যাবে সহিদিস এভাবে আমল করুন কেউ যদি সুরা এখলাসকে ভালোবেসে তেলাওয়াত করে সবসময় বা তার সলাতের কেরাতের শুরুতে এবং শেষে তাহলে আল্লাহ তাকে ভালোবাসবেন জান্নাতে দিয়ে দিবেন এই জন্য আপনি পড়েন কিন্তু দশবার পড়লে এত বিল্ডিং বানানো হবে একশোবার পড়লে এত বিল্ডিং বানানো হবে একেবারেই মিথ্যে কথা যেমন মায়ের দিকে সোনজরে তাকালে কবুল হজের সমান নাকি হবে তখন সাহাবিগণ বললেন যে আল্লাহ রসুল কেউ যদি তার মায়ের দিকে একশোবার দেখায় আল্লাহ রসুল বললেন আল্লাহর দয়ার রহমতের কি অভাব তার একশো কবুল হজের সমান্য কি হবে এটা একটা একবার নগদ মিথ্যা কথা এটা জাল হাদিস মায়ের পায়ের নিচে জান্নাত সহি হাদিস মাকে শ্রদ্ধা করতে হবে রাসুল সাল্লাহ সাল্লাম তিনবার বললেন সেটা সহি হাদিস পিতা মাতাই হচ্ছে জান্নাতের মাধ্যম এটাও সহি হাদিস রাসুল সাল্লাহ সাল্লামের কাছে একজন আসলো যুদ্ধের পরামর্শ নেওয়ার জন্য যুদ্ধে যাবে রাসুল সাল্লাহ সাল্লাম বললেন যে তোমার মা বেঁচে আছে হ্যাঁ আছে তুমি যে তোমার মায়ের খিদমত করো তোমাকে যুদ্ধে যেতে হবে না রাসুল সাল্লাহ সাল্লাম যুদ্ধের চেয়ে পিতামাতাকে আগে রেখেছেন আল্লাহ তালা তার নিজের এবাদতের পরপরই পিতামাতার বিষয়টি পেশ করেছেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবেই তার এক শ্রেণীর মানুষ হলো পিতামাতার অবাধ্য চলেছে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা মানুষের উপরে তিনটি কাজ হারাম করেছেন তার একটি হলো পিতামাতার অবাধ্য হওয়াকে একবারে সম্পূর্ণরূপে হারাম করেছেন তাহলে দেখুন পিতামাতাকে মূল্যায়ন করতে হবে সে অনেক হাদিস অনেক বিধান কিন্তু পিতামাতার প্রতি সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হবে এ কথা মিথ্যে এটা রাসুল সাল্লা সাল্লামের উপরে মিথ্যা আরোপ করা হয়েছে এর ফলাফল ভয়াবহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম আঙ্গুলে তাসবি গণনা করতে বলেছেন আপনারা আঙ্গুলে তাসবি গণনা করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আঙ্গুলে বলুন বিচার মাঠে আঙ্গুল কথা বলবে এটা আপনার জন্য একটা বিশাল পাওয়া বিচার মাঠে বেশ কিছু কর্ম কথা বলবে তার একটি আঙ্গুল কথা বলবে বৈধ পয়সাতে যদি মানুষ হজ করে থাকে তাহলে তার পক্ষে হাজরে আসদ কালো পথর বিচারের মাঠে কথা বলবে মানুষ যদি কোরআন তেলাওয়াত করে থাকে তাহলে কোরআন বিচারের মাঠে তার পক্ষে কথা বলবে মানুষ যদি শ্যাম পালন করে থাকে তাহলে সেম বিচারের মাঠে তার পক্ষে কথা বলবে আঙ্গুলে যদি মানুষ তাসবি গণনা করে তা আঙ্গুলো বিচারের মাঠে কথা বলবে কিন্তু তাসবি দানায় তাসবি গণনা করলে তাসবি বিচারের মাঠে কথা বলবে কি জি না তাসবি দানায় তাসবি গণনা করার কথা হলে তা আল্লাহ রাসুল বলেননি এটা একটা মিথ্যা রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন বাল্যে গোয়ান্নিওয়ালা আয় তোমাদের আমার যদি একটি কথা জানা থাকে তাহলে তোমরা সেটা অন্যকে জানিয়ে দাও তিনি বলেছেন বানে ইসরায়েলের কাহিনী বলো কোনো দোষ নেই তিনি বলেছেন কেউ যদি কোনো কথা আমার উপরে মিথ্যা আরোপ করে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম এবার আপনি ভাবুন আমি যে এইভাবে দিন রাত এবাদতের নামে না বুঝে ভুল এবাদত করছি আর তাপসির নামে দিন রাত মিথ্যা তাফসির করছি তাহলে আমার আপনার কি হবে ফলাফল জাহান্নাম হবে কাজে সাবধান থাকা উচিত কে বলে দিল বিচারের মাঠে মসজিদগুলি নষ্ট হবে না যেদিন কেয়ামাত হবে সেদিন মসজিদ একটা আর একটার সাথে জমা লেগে থেকে যাবে একেবারে মিথ্যা কথা আমরা শুনি কত আলেমের মুখে শুনলাম যে একজন আলেম যদি কোনো গ্রাম দিয়ে হাঁটে তাহলে চল্লিশ দিন সেই গ্রামের কবরের শাস্তি বন্ধ থাকে নওয়াজুবিল্লাহ মিনজা আলেম একজন আলেম কবরের পাশ দিয়ে হাঁটলে চল্লিশ দিন তার কবরের শাস্তি বন্ধ থাকবে দেখেন তো কত বড় মিথ্যে কথা রাসুলের নামে এটা হতে পারে তাহলে তো অনেকেই বলবে যে আলেমদেরকে ওই কবরের পাশে গোরস্থানের পাশে রেখে দেওয়া হোক তারা ওখানে বসে থাকবে আমরা তাদেরকে এই মাপে বেতন দিব তাহলে কবরের শাস্তি আর হবে না দেখেন একটা মিথ্যা কথাকে কিভাবে রাসুলের নামে ছড়ানো হলো কত মিথ্যা কথা যা আছে ধর্মের নামে তার শেষ নেই রাসুল সাল্লি সাল্লাম বললেন যে মানুষ যদি বারো রাকাত সোননাথ সলাত আদায় করে তাহলে প্রতি বারো সমান তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে তাতে তিনি বললেন জোহরের আগে চায়ের পরে দুই মাগরেবের পরে দুই এসার পরে দুই ফজরের আগে দুই এই বারো রকাত সোননাথ সলাত আদায় করলে প্রত্যেক বারো সমান তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে কিন্তু মাগরেবের পরে ছয় রেখাত সালাতুল্লাহ অবিন পড়লে বারো বছর সলাতের নেকি হবে এই কথাটি জাল এ হাদিস ঠিক নয় এ হাদিসের প্রতি আমল করা যাবে না কত মানুষ যে এ হাদিসের প্রতি আমল করছে এবং মানুষ এসব হাদিসের প্রতি আমল করার জন্য উদ্বুদ্ধ করছে যা আদৌ ঠিক নয় আল্লাহ সমাদ এটাই হচ্ছে রাসুল সাল্লাহ আলি সাল্লামের প্রতি মিথ্যা আরোপ করা রাসুল সাল্লাহ আলি আসাল্লাম বললেন যে লাক্কেনু মৌতাকুম লাহ তোমরা তোমাদের মমর্ষ ব্যক্তির কাছে লাইলাহিল্লাহ পড়ো লাভ কি হবে এই ব্যক্তিও যদি লাইলাহিল্লাহ পড়ে তাহলে সে জান্নাতে চলে যাবে তাহলে আপনারা যদি তার পাশে লাইলাহিল্লাহ পড়েন আর সেও যদি কোনো ফাঁকে লাইলাহিল্লাহ বলে তাহলে জান্নাতে চলে গেল কিন্তু তার পাশে কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে এই মিথ্যে নীতি কোথা থেকে আসলো কোরআন মাজিদ তেলাওয়াত করলে তার কিছু সুবিধা হবে কথা আল্লাহ রাসুল বলেননি এ দেখেন এটাই হচ্ছে রাসুল সাল্লাহ আলি সাল্লামের উপরে মিথ্যা আরোপ করা যেটা আল্লাহ রাসুল কঠোর ও কঠিনভাবে বলেছেন আল্লাহ তুমি আমাদেরকে মিথ্যা কথা মিথ্যা কর্ম মিথ্যা আমল থেকে রক্ষা করো আল্লাহ আমিন এ বলে আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি সুবানাক আল্লাহমদিকা আশাহদুল্লাহ ইলাহা ইল্লান্তা আস্তাক ফেরক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি মোহাম্মদ বদরুদ্দুজা নদী আপনারা দেখছেন পিস টিভি বাংলা ভালো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন কোরআনে কারীমে তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিন জোড়া সৃষ্টি করেছেন সুন্নাতের বার্তা তোমরা নারীকে সবসময় ভালো উপদেশ প্রদান করো এটাই হচ্ছে বিধান শারিয়াতের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মই নারীকে মর্যাদা দেয় মুজাফফর বিন মুহসিন আব্দুর রাজ্জাক bin Yusuf, Dr. Hafiz ABM Hezbollah, Ahmadullah bin Muhammad Dilbar Hussain, Jahangir Alam. নারী পুরুষের জন্য নারীদের জন্য নারীদের চিহ্নিত করা আছে মানবতার অস্তিত্বের নারী এবং পুরুষ প্রয়োজন তোমাদের মাঝে প্রেমময় এবং দয়া জানুন কেন প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলেন আলেমদের সংসর্গে কাল রাত সাড়ে নটায় বা পুনঃ সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ডক্টর জাকিরের আন্তরিক বার্তা শত্রুকে জয় করুন ঘৃণা এবং শত্রুতার মাঝে শত্রুকে জয় করার কৌশল আমাদের দয়ালু আল্লাহ সোবান বলে দিয়েছেন পবিত্র কোরআনে সুরা ফুসিলাত সুরা নম্বর একচল্লিশ আয়াত নম্বর চৌত্রিশ হে নবী ভালো আর মন্দ কখনো এক হতে পারে না তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো তাহলে তুমি দেখবে যে যারা তোমার বিরোধিতা করে তারা তোমার পরম বন্ধু হয়ে গেছে শত্রুকে পরাজিত না করে বরং জয় করুন তাদের হৃদয় এবং মনকে জয় করুন বাংলা মানবতার সমাধান